আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমরা খালিদের উপমা আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মার্চের তৃতীয় সপ্তাহে আল ফিরদাউস নিউজের সাপ্তাহিক বুলেটিনে সারা বিশ্বের মুজাহিদিনের খবরাখবর নিয়ে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমি খালিদ মুন্তাসির প্রথমেই সংবাদ শিরোনাম গত সপ্তাহে তালেবান যোদ্ধাদের হামলায় প্রায় পাঁচ শতাধিক ইসলামের দুশ্মন হতাহতের শিকার অপরদিকে মুজাহিদিনের হতাহত হয়েছে চল্লিশ জন সোমালিয়ার আশাবাব মুজাহিদিনের হামলায় সত্তরের অধিক মুরতাদ সেনা নিহত আহত হারো নব্বই মালিতে মুজাহিদিনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কুফফার বাহিনী শরীয়ত প্রতিষ্ঠার অঙ্গীকারে অটল মুজাহিদিন সিরিয়ায় বইছে রক্তের বন্যা সন্ত্রাসী কুফফার বাহিনীকে রুখতে আমরণ লড়ে যাওয়ার প্রত্যয় মুজাহিদিনের এবং কাশ্মীরে শরীয়ত প্রতিষ্ঠার জন্য লড়াইকারী তিনজন মুজাহিদিনের শাহাদত বরণ রবের সাথে কৃত ওয়াদা পরিপূর্ণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত শুক্রবারে আফগানিস্তান ইসলাম ইমারতের সর্বমোট বিশটি হামলায় আমেরিকার পাঁচ গোলাম সরকারি বাহিনীর আটাত্তরের অধিক সংখ্যক সেনা হতাহত হয়েছে যার মধ্যে বায়ান্নয়ের অধিক সেনা নিহত আর বাকিরা আহত হয়েছে বিপরীতে ইসলাম ইমারতের যোদ্ধাদের দুজন শাহাদত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও একজন বীর সেনা ইসলামের চরম শত্রু আমেরিকার গোলাম বাহিনীর একটি বাহন ও তিনটি অ্যাপিসি ধ্বংস হয়েছে ওই দিন শত্রু বাহিনী ছেড়ে মুজাহিদগণের সাথে যোগ দিয়েছেন একজন সৈনিক এবং আরেকজনকে গ্রেফতার করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াইকারীরা তিনটি চেকপোস্টের উপর নিয়ন্ত্রণ নিয়েছেন ইসলাম ইমারতের যোদ্ধারা এছাড়া একটি মোটর বাইক একটি এপিসি এবং তিনটি রাইফেল ওই দিনের লড়াই মুজাহিদগণ গণিমত হিসেবে লাভ করেছেন শনিবারে আফগানিস্তান ইসলাম ইমারতের যোদ্ধারা দুটি শহীদি হামলা সহ মোট উনিশটি হামলা সম্পাদন করেছেন এতে মোরতাদ আফগান সেনাদের নয়ের অধিক সেনা হতাহত হয়েছে এছাড়া মুজাহিদিনের একটি বিশেষ অপারেশনে মুসলিমদের প্রধান দুশ্মন আমেরিকার কমপক্ষে ছয় থেকে দশ সামরিক প্রশিক্ষক নিহত হয়েছে অপরদিকে ওই দিন দুজন মুজাহিদ শাহাদত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন মুজাহিদগণ এক শত্রু সেনাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এবং আরেকজন বন্দুকদারী মুজাহিদগণের সাথে যোগদান করেছেন শত্রুদের দুটি ট্যাঙ্ক এবং দুটি বাহন ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে আরও একটি রেঞ্জার পিক ইসলামী ইমারতের শরীয়ত প্রতিষ্ঠার জন্য লড়াইকারী যোদ্ধারা একটি করে যোগাযোগ রেডিও মেশিনগান এবং ক্লাসিন কোপ গণিমত হিসেবে লাভ করেছেন এছাড়াও শত্রুদের একটি চেকপোস্ট পদদলিত হয়েছে ওই দিন আফগানিস্তান জুড়ে সরকারি বাহিনীর বিভিন্ন হামলায় ছয়জন সাধারণ নাগরিক আহত এবং আরও পনেরো জন শাহাদত বরণ করেছেন এবং শত্রুরা অপহরণ করে নিয়ে গেছে পাঁচজন নাগরিককে আঠারো তারিখে আফগানিস্তান জুড়ে মুজাহিদগণের চালানো উনিশটি হামলায় আমেরিকার অনুগত সরকারি বাহিনীর একশো এগারো এর অধিক সেনা হতাহত হয়েছে বিপরীতে ওই দিন ছয়জন মুজাহিদ শাহাদত বরণ করেছেন এবং আরও চারজন আহত হয়েছেন শত্রুদের পাঁচটি ট্যাঙ্ক দুটি বাহন এবং একটি রেঞ্জার পিক আপ ধ্বংস হয়েছে মুজাহিদগণ দুটি মেশিনগান এবং ছয়টি ক্লাসিনকোপ গণিমত হিসেবে লাভ করেছেন এছাড়াও শত্রুদের একটি চেকপোস্টের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ইসলামের অতন্ত্র প্রহরীরা শত্রুদের হামলায় ওই দিন জন সাধারণ নাগরিক আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন আরও পাঁচজন বারো দিন যাবৎ চলমান একটি যুদ্ধ শেষে শত্রুদেরকে পিছু হটাতে সক্ষম হয়েছেন ইসলামী ইমারতের যোদ্ধারা এতে শত্রুদের নিহত হয়েছে ছয়ত্রিশ সেনা আর আহত হয়েছে পঁয়তাল্লিশ জন এছাড়াও গ্রেফতার হয়েছে আরও তিন শত্রু সেনা ওই হামলায় ট্যাঙ্ক ধ্বংস হয়েছে মোট ছয়টি উল্লেখ্য আঠারোই মার্চ চার হাজার পরিবার নিয়ে গঠিত একটি বিশাল এলাকার লোকজন মুজাহিদিনের সাথে যোগদান করেছেন আলহামদুলিল্লাহ উনিশ তারিখে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে মুজাহিদগণের করা বাইশটি হামলায় শত্রুদের একশো তিরিশের অধিক সেনা হতাহত হয়েছে যার মধ্যে শতাধিক নিহত এবং বাকিরা আহত বিপরীতে মুজাহিদগণের পাঁচজন সঙ্গী শাহাদত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও আটজন শত্রুদের দুটি ট্যাঙ্ক তিনটি বাহন বারোটি এপিসি এবং ছয়টি রেঞ্জার পিক আপ ধ্বংস হয়েছে এছাড়া শত্রু বাহিনী ছেড়ে একজন সৈনিক মুজাহিদগণের সাথে যোগদান করেছেন ওই দিন মুজাহিদগণ বিশটি রাইফেল এবং একটি পিস্তল গণিমত হিসেবে লাভ করেছেন একটি চেকপোস্টের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ইসলাম ইমারতের যোদ্ধারা বিশ তারিখে আফগানিস্তান ইসলাম ইমারতের যোদ্ধারা আঠারোটি হামলা করে অর্ধ শতাধিক ইসলামের শত্রুকে হতাহত করেছেন বিপরীতে একজন মুজাহিদ শাহাদত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন শত্রুদের তিনটি ট্যাঙ্ক ও দুইটি বাহন ধ্বংস হয়েছে ওই দিনের হামলায় ইসলাম ইমারতে যোদ্ধাদের সাথে যোগদান করেছেন আরও সাতান্ন জন সৈনিক এছাড়া মুজাহিদগণের হাতে বন্দী হয়েছে আরও এক শত্রু সেনা মুজাহিদগণ গণিমত হিসেবে ছেচল্লিশটি রাইফেল দুটি মেশিন গান এবং আরও দুটি আরপিজি লাঞ্চার লাভ করেছেন জানা যায় চার হাজার পাঁচশো পরিবার মুজাহিদগণের সাথে যোগদান করেছেন একুশ তারিখে আফগানিস্তানে সতেরোটি হামলায় প্রায় অর্ধ শতাধিক সেনা হতাহত হয়েছে ওই দিন শত্রুদের একটি ট্যাঙ্ক এবং একটি বাহন ধ্বংস হয়েছে শত্রু বাহিনী ছেড়ে একজন সৈনিক মুজাহিদগণের সাথে যোগদান করেছেন আরও এক শত্রু সেনাকে গ্রেফতার করেছেন ইসলামী ইমারতের যোদ্ধারা মুজাহিদগণ একটি পোস্ট পদদলিত করেছেন শত্রুদের হামলায় সাতজন সাধারণ নাগরিক শাহাদত বরণ করেছেন গতকাল অর্থাৎ বাইশে মার্চ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সতেরোটি হামলা করেন ইসলাম ইমারতের যোদ্ধারা এতে চল্লিশ এর অধিক সংখ্যক আফগান মোরতাদ সেনা হতাহত হয়েছে বিপরীতে একজন মুজাহিদ শাহাদত বরণ করেছেন মুজাহিদগণের সাথে যোগদান করেছেন একজন আফগান সৈনিক পাঁচটি শত্রু পোস্টের উপর মুজাহিদগণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এছাড়া পাঁচটি রাইফেল তিনটি মেশিনগান একটি ক্লাসিন কূপ মুজাহিদগণের হস্তগত হয়েছে সুপ্রিয় শ্রোতা আল নিউজের বরাতে জানা যায় আফগানিস্তানে গত এক সপ্তাহে তালেবান যোদ্ধাদের একশো বত্রিশটি হামলায় প্রায় পাঁচ শতাধিক শত্রু সেনা হতাহতের শিকার হয়েছে আর বিপরীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াইকারী তালেবান যোদ্ধাদের চল্লিশ জন মুজাহিদ হতাহত হয়েছেন এবারে সোমালিয়ার আল কায়দা শাখা হরকত সাবাব যোদ্ধাদের খবর সোমালিয়া থেকে প্রতিনিয়ত এখন মুজাহিদগণের বিজয় আর কাফেরদের পরাজয়ের সংবাদ আসছে সূত্র নিশ্চিত করেছে গত এক সপ্তাহে আশাবাব যোদ্ধাদের করা সর্বমোট প্রায় বিশটি হামলায় অন্তত সত্তর জনেরও অধিক সংখ্যক বিভিন্ন দখলদার ও মোর্তার সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও প্রায় নব্বই জন এছাড়া মুজাহিদগণের কাছে আত্মসমর্পণ করেছেন দুজন সৈনিক বিস্তৃত এলাকা মুজাহিদগণের নিয়ন্ত্রণে এসেছে এদিকে মালি থেকে প্রাপ্ত সংবাদে জানা যায় পশ্চিমাদের অনুগত হলুদ মিডিয়াগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামাতুল নুসরা ইসলাম ওয়াল মুসলিমিনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাকাণ্ডা সরাচ্ছে জামাতুল নুসরা ইসলাম ওয়াল মুসলিমিনের পক্ষ থেকে এই সকল মিথ্যা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে ইসলামের শত্রুরা মুজাহিদিনের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্যই এ সকল অপপ্রচারে লিপ্ত বলে নিশ্চয়তা দিয়েছেন ইসলামী ধর্মীয় বিশ্লেষকরা মুজাহিদগণের উদ্দেশ্য কখনোই সাধারণ মানুষের ক্ষতি করা নয় বরং ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে শান্তির সুশীতল ছায়াতলে বসবাসের সুযোগ করে দেওয়া আর এজন্যই নিজেদের জানমাল বিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্বের সকল মুজাহিদিন আর এরই ধারাবাহিকতায় মালিতে আল কায়দা শাখার যোদ্ধারা শত্রুদের উপর অনবরত হামলা চালিয়ে যাচ্ছেন গত সপ্তাহেও বেশ কয়েকটি হামলা চালিয়ে শত্রুদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছেন যোদ্ধারা এবারে রক্তে রঞ্জিত সম্মানের ভূমি সিরিয়ার খবর সিরিয়া এমন একটি দেশ যার নামটা স্মরণ হতেই মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে আসে সারা বিশ্বের কুপুরি শক্তিগুলো এক ঝান্ডার নিচে সমবেত হয়ে সিরিয়ার মুসলিমদের ওপর হিংস্র হায়নার নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিশে মার্চের একটি রিপোর্ট জানিয়েছে কেবল সিরিয়ার অবরুদ্ধ গুতায় গত এক মাসে সন্ত্রাসী আসাদ বাহিনী ও রাশিয়া সহ আন্তর্জাতিক কুফফার জুটের হামলায় দেড় হাজারেরও অধিক সাধারণ নাগরিক নিহত হয়েছে সেখানে প্রতিনিয়তই কুফফার বাহিনীর বিমান হামলায় শত শত সাধারণ মুসলিম হতাহতের শিকার হচ্ছেন তবে এ দৃশ্য থেকে সকলে চুপ থাকতে পারলেও পারেনি উম্মাহর বীর সিংহরা এই জাতির অতন্দ্র প্রহরী মুজাহিদরা তারা নিজেদের জীবনকে বিপন্ন করে শত্রুদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন শত বাধা বিপত্তি অতিক্রম করেও তারা শত্রুদের থেকে কিছু অঞ্চল মুক্ত করতে সক্ষম হয়েছেন আর সন্ত্রাসী কুফফার বাহিনীর থেকে বদলা নিয়েছেন মুসলিমদের রক্ত ঝরানোর এবারে নির্যাতিত কাশ্মীরের খবর কাশ্মীরের নিপীড়িত লাঞ্ছিত মুসলিম উম্মাকে ভারতীয় মালাউনদের বর্বরতা থেকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন আনসার গাজওয়াতুল হিন্দের মুজাহিদগণ দীর্ঘ সময় যাবৎ হিন্দুদের হাতে নির্যাতিত এ অঞ্চলের মুসলিমদেরকে মুক্ত করে ইসলামী শরিয়তের সুশীতল ছায়ায় বাস করানোর দৃঢ়প্রত্যয় নিয়ে তারা সম্মুখ পানে এগিয়ে চলছেন এ সপ্তাহের শুরুর দিকে আনসার গাজওয়াতুল হিন্দের তিনজন মুজাহিদ দখলদার হিন্দু সেনাদের সাথে গোলাগুলিতে শাহাদত বরণ করেছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পূর্ণ করেছেন আল্লাহর সাথে কৃত ওয়াদা হয় শরীয়ত নয় শাহাদাত এই শপথ নিয়েই এগিয়ে চলেছেন কাশ্মীরের মুজাহিদগণ সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এ সপ্তাহের মতো বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুজাহিদিন ও মুসলিম উম্মার খবরাখবর নিয়ে আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন আলফিদাউস নিউজে নেমেছিলাম ওই কাফিরের ঘাটিতে আমরা সেই স্পেন মাটিতে নেমেছিলাম ওই কাফিরের ঘাটিতে কাফিরের ঘাটিতে ঘুরিয়েছি জালিমের শত শত দুর্গ ঘুরিয়েছি জালিমের শত শত দুর্গ ছড়িয়েছি বার্তাসে কোরআনে সেই তারিখের খুন বহে বুকে আমাদের তারিখের খুন বহে বুকে আমাদের দিন কখনোই থামবে না আমরা খালিদের উপমা